আনাস বিন মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আনসারদের উদ্দেশ্যে বলেন তোমরা অচিরেই আমার সঙ্গে সাক্ষাৎ করবে অতএব তোমরা আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করো প্রতিশ্রুত হাউজের নিকট গমন পর্যন্ত